نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من من شرور أنفسنا ومن ومن سيئات أعمالنا يهده الله الله فلا فلا مضل له له يضلل هادي وأشهد أن لا لا إله إلا وحده شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم وقال النبي الامين صلى الله عليه وسلم طلب العلم فريده على كل مسلم او كما قال عليه الصلاه والسلام আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে গত জুমায় আমরা এলমে দিন শিক্ষা সম্পর্কে আলোচনা শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথম ফরজ করেছেন এলমে দিন শিক্ষা প্রথম দিনেই আল্লাহ পাক নাজিল করলেন একরা বিসমে রব্বিকাল্লাদি খালাক খালাকাল ইনসান আমিন আলাক আজকে সেই এলমে দিনের পরিশিষ্ট বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম প্রথম দিনেই ওহি পাওয়ার পরে জায়দ বিন আরকাম রাজি আল্লাহ তালামহুর বাড়িতে দারুল আরকাম নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন সেখানেই লেখাপড়া শুরু হল সাহাবাই কেরামগণ কোরআন এবং সহিসন্নার প্রকৃত জ্ঞান হাসিল করার সুযোগ পেয়ে গেলেন সেখান থেকেই লেখাপড়া শুরু হলো পরবর্তীতে এই শিক্ষা বিস্তার বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে গত জমায় আমরা আলোচনায় এনেছিলাম মোগল শাসন করেছিল এই ভূখণ্ড পাক ভারত উপমহাদেশ প্রায় আটশো বছর তারা ময়ূর সিংহাসন তাজমহল দেওয়ানে আম দেওয়ানে খাস অনেক কিছুই তৈরি করেছিল কিন্তু উল্লেখযোগ্য কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান করতে পারেননি পরবর্তীকালে শাহলিউল্লাহ মহাদ্দেস দেহলবি রাহেমাউল্লাহর দাদা আব্দুর রহিম দেহলবি রাহেমাউল্লাহ তিনি দিল্লির ফাটক হাবাসে প্রথম দিল্লিতে রহিমিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন পরবর্তীতে আলিগড় বিশ্ববিদ্যালয় স্যার সৈয়দ আহমদ প্রতিষ্ঠা করতে গিয়ে হিন্দু জমিদারের জুতার ঢিল খেয়ে তারপরেও অদম্য আগ্রহ নিয়ে সামনের দিকে এগিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি চালু রেখেছিলেন আহলাদিস আন্দোলন বাংলাদেশে তিনটি সংস্কার ঘোষণা করা হয়েছে তার মধ্যে একটি হল শিক্ষা সংস্কার শিক্ষা সংস্কার রাজনৈতিক সংস্কার নেতৃত্বের সংস্কার শিক্ষা সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার এদেশে জাকাতকে নষ্ট করার জন্য মালের জাকাত মাল দিয়ে না দিয়ে টাকার জাকাত টাকায় না দিয়ে পচা লুঙ্গি শাড়ি কিনে জাকাতকে নষ্ট করা হয় এতে সেই ফেতরাকে নষ্ট করার জন্য খাদ্যদ্রব্য না দিয়ে টাকা দেওয়া হয় ফেতরাতে যখন টাকা দেওয়া হয় তখন অভিযোগ অজুহাত তোলা হয় টাকা দিলে গরিবের জন্য সুবিধা হয় খাদ্য দিলে গরিবের কষ্ট হয়ে যায় কিন্তু জাকাত দেওয়ার সময় ওই থিউরিটা উল্টে যায় উল্টে গিয়ে তখন পসা লুঙ্গি বস্তা পসা লুঙ্গি শাড়ি এগুলি লাইন ধরে মানুষকে দেওয়া হয় পদপিষ্ট হয়ে কত মানুষ যে নিহত হয় এই শাড়ির লাইন ধরতে গিয়ে এই পচা বস্তা পচা গোডাউন পচা এই শাড়ি লুঙ্গি গরিবের হাতে তুলে দিয়ে গোডাউন সাফ করা হয় একদিকে আর একদিকে জাকাতের দায় ভার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা হয় বেদাত যখনই সমাজে চালু হয় সঙ্গে সঙ্গে সেখানে আর একটি শূন্য উঠে যায় টুডে অর টুমোরো কোন লোক যদি বলে যে বাবা কুরবানি করতে হবে না কেন ওই গরু কিনতে হবে জবাই করতে হবে গোস্ত বন্ধ করতে হবে লাদা সোনা রক্ত কত কষ্ট পরিশ্রম এত দরকার নেই টাকা দিয়ে দাও ক্যাশ পেমেন্ট গরিবেরা কষাইয়ের কাছ থেকে গোস্ত কিনে খাবে হয়ে যাবে কেন কুরবানি করতে হবে তো পশু আনতে হবে জবাই করতে হবে না না পশু জবাই করা লাগবে কেন টাকা দিলে ক্যাশ পেমেন্ট হয়ে যাবে কেন হবে ওই যে ফেতরা দিয়েছেন যে ফেতরা খাদ্য দেওয়ার কথা ছিল খাদ্য না দিয়ে টাকা দিয়েছেন ওটা যদি হয় এটা হবে না কেন এইভাবে এক সময় দেখা যাবে রসুল্লাহ সাল্লাম বলছেন যখনই সমাজ থেকে একটি সুন্নত উঠে যায় তখন সেখানে বেদাত জেঁকে বসে একটি সুন্নত যখনই উঠে যায় তখনই বেদাত জেঁকে বসে এইভাবে সমাজের মধ্যে বেদাত জেঁকে বসবে অর্থনৈতিক সংস্কারে মার্শাল্লাহ আমরা অনেকটা এগিয়ে গেছি এখন অনেক সমাজে এই জাকাতের টাকা টাকাই দেওয়া হচ্ছে জাকাতের ফেতরা জাকাতুল ফেতের খাদ্য হিসাবেই দেওয়া হচ্ছে যথেষ্ট আমরা সফলতার মুখ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ নেতৃত্বের সংস্কার নেতৃত্ব চলছে নীরব নির্বাচন চলছে নীরব সিলেকশন হোক আর ইলেকশন হোক চলছে নীরব সেখানে কোন দলাদলি গ্রুপিং লবিং সেখানে নাই আলহামদুলিল্লাহ চলছে নীরবভাবে সুন্দর শান্তভাবে চলছে শিক্ষা সংস্কার শিক্ষা সংস্কারে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আপনার আমার ট্যাক্সের টাকা খেয়ে ইসলামিক ফাউন্ডেশন চালায় ইসলামিক ফাউন্ডেশনে এমন শিরিক এবং বেদাত এবং কুফুরি মিশ্রিত কেতাব সেগুলি ছাপিয়ে জাতিকে দেওয়া হচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে আজকে নয় প্রায় উনিশশো সালের সেদিনের লালিত স্বপ্ন ইসলামিক ফাউন্ডেশন তা আমাদের বই ছাপাবে না ইসলামিক ফাউন্ডেশন তো তাহিদ সমৃদ্ধ বেদাত বিবর্জিত বই পুস্তক সেখানে হবে না সেখানে ডাইরেক্ট কুহুরি বেদাতি এবং সিরকি আকিদাপূর্ণ বই মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে বইয়ের নাম হল নবী আউলিয়াদের কিস্তা শোনো নবী আউলিয়াদের কিস্তা শোনো বইয়ের মধ্যে লেখা আছে রাবেয়া বসরি রাহেমাউল্লাহ তিনি হজ করার নিয়ত করলেন আল্লাহ বললেন কাবা ঘরকে কাবা ঘর তুই বসরায় চলে যা ইসলামিক ফাউন্ডেশন থেকে বই কিনবেন বইয়ের নাম হলো নবী আউলিয়াদের কিসা শোনো এই বইয়ের মধ্যে রাবে আবশ্রীর জীবনীতে কথা লেখা আছে বদরশার জীবনীতে লেখা আছে বদর রাহেমাউল্লাহ তিনি চিটাগাং বন্দর দিয়ে হেঁটে যাচ্ছিলেন একটা জাহাজের তলা ফেটে গেল বদর বলে ডাক দিলেন জাহাজের সারেং বদর বলে ডাক দিলেন বদর চিটাগাং বন্দর থেকে সমুদ্র সৈকত থেকে সে জাহাজ নিচের তলা ছিদ্র বন্ধ করবার ব্যবস্থা করলেন এই জন্যই আমাদের মাঝি মাল্লারা যখনই নৌকা ছাড়ে তখন বদর বলে ডাক দেয় আপনার প্রাথমিক সিলেবাসের মধ্যেও দিয়েছে মাসিকার তাহারিকে নিয়মিত লেখা এসেছে এই প্রসঙ্গে জাতীয় সিলেবাস জাতীয় শিক্ষা কার্যক্রম তার পোস্টমর্টেম করা হয়েছে সেখানে আপনারা রিসেন্টলি যে সংখ্যাগুলি বেরিয়ে গেল এগুলি সংগ্রহ করে পড়বেন জাতিকে সুন্দর মরকে বিষাক্ত বিষ প্রয়োগ করা হচ্ছে সেখানেই কবিতা আছে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে শেখানো হচ্ছে বাদরে বদর বলে তুলিয়া বাদাম হাল দিয়ে ধরে রাখে মেঘের লাগাম মেঘের লাগাম টেনে ধরে মানে মেঘকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের আছে ঘোড়ার লাগাম টেনে ঘোড়াকে নিয়ন্ত্রণ করে বাদলে বদর বলে তুলিয়া বাদাম মাঝি মাল্লা যখনই বাদাম তুলে দেয় পাল তুলে দেয় বাদাম মানে পাল বাদাম সালা আমাদের মুরব্বীরা বলতো বাদাম সালা পালের নৌকা পাল তুলে দেয় বাদলে বদর বলে তুলিয়া বাদাম বদর বলে ওই বাদাম তোলা হয় মানে নৌকার পাল যখন তোলা হয় তখন বদর বলে তিনবার ডাক দেওয়া হয় বাদালে বাদলে বদর বলে তুলিয়া বাদাম হাল দিয়ে ধরে রাখে মেঘের লাগাম নৌকার হাল দিয়ে মেঘের লাগাম ধরে রাখে কে ধরে রাখে ওই বদর সাহেব এগুলি হল ইসলামিক ফাউন্ডেশনের কুফুরি মিশ্রিত বই উনিশশো সাল থেকে সেই লালিত স্বপ্ন এখন বাস্তবায়ন হয়েছে বাস্তবায়ন হয়ে ইসলামিক ফাউন্ডেশনের পাশে আহল হাদিসদের জন্য পেরালাল হাদিস ফাউন্ডেশন কায়েম হয়ে গেছে আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে সলাতুর রসুল বাংলা ভাষণ ইংরেজি ভাষণ চলছে গোটা ঘরে ঘরে বাংলাদেশের একজন বরেণ্য আলেমে দিন আমরা তাকে খুব ভালোবাসি যারা তাদেরকে বন্দি করে রেখেছেন তারাও তাকে ভালোবাসেন তাদের দলের ভিতরে অনেক লোক আছে যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এই বন্দি দশা এই প্রখ্যাত আলেমে দিনের এই বন্দি দশা দৃশ্য দেখে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হায়াতে তাইয়ে বা দান করি তিনি জেলখানা থেকে বলেছেন জেলখানা থেকে বলেছেন ডক্টর গালিব সারের সালাতুর রসুল বই বাংলা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানো দরকার মকসুদুল মোমিনী মুরাদুল মোমেনি নিয়ামুল কোরআন রাহে নাজাত ভেস্টিজেওর অমক তমক যা যেভাবে ঘরে ঘরে ভাইরাসের মতো ছড়িয়ে গেছে এইভাবে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানো উচিত জেলখানা থেকে আলেম দিন বলেছেন আল্লাহ তাকে হায়াতে তাইয়ে দান করুন আল্লাহ তাকে ইমানের হালতে বাঁচিয়ে রাখুন ইমানের হালাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন তিনি আরো বলেছেন যদি তা সম্ভব না হয় কমস কম হাজার হাজার হাজি যায় প্রত্যেক হাজির হাতে একটা একটা করে বই তুলে দেওয়া দরকার তিনি বলছেন তাও যদি সম্ভব না হয় তাহলে প্রত্যেক মসজিদে মসজিদে ইমামের হাতে একটা করে এই বই তুলে দেওয়া দরকার আলহামদুলিল্লাহ চলছে সিরাতুল রসুল সাল্লা সাল্লাম প্রকাশিত হয়েছে পঁচিশ জন নবীর জীবনী এখন আমাদের হাতে মজুদ তাফসিরের কেতাব চলছে নিয়মিত মাসিকার তাহারির চলছে অনন্য পঞ্চাশ খানা বই ইতোমধ্যেই সেখান থেকে প্রিন্ট হয়েছে লেখক তার কোন রয়্যালটি নাই তার রয়্যালটি হল আল্লাহ সৌদি আরবের ইসলামিক সেন্টার হাউস সুলাই থেকে যখন তার এই হাদিস ফাউন্ডেশনের দুইটি বই একটি হল মিলাদ প্রসঙ্গ আর একটি সবে বরাত সবে বরাত এটা ছাপানোর জন্য যখন অনুমতি চাওয়া হয়েছিল শাহেদ সুলাইম আল সাকার বলেছিলেন ডক্টর গালেব তোমার দুইটি বই আমরা ছাপিয়ে বিতরণ করব তোমাকে রয়্যালিটি কি দিতে হবে তিনি বলছিলেন আমার রয়্যালিটি দেওয়ার মালিক আল্লাহ দুনিয়ার মানুষ আমার রয়্যালিটি দিতে পারবে না তিনি স্নাইস্ট হয়েছিলেন সেদিনের কথা শুনে তিনি এখনো জিজ্ঞেস করেন ডক্টর গালে কি বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশিরা ছায়ের গাদার উপর টাকা থাকলে কামড় দিয়ে তোলে আর আমি তাকে রয়্যালিটি দিতে চাইলাম তিনি বলেন রয়্যালিটির মালিক হলেন আল্লাহ হাদিস ফাউন্ডেশন এই হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে দারুল হাদিস ইউনিভার্সিটি যার তিনটি ক্যাম্পাস থাকবে একটি ক্যাম্পাস হবে রাজশাহীতে আর একটি ক্যাম্পাস হবে ঢাকায় আর একটি ক্যাম্পাস হবে চিটাগাং দুইটা শাখা থাকবে ঢাকা এবং চিটাগাং ইতিমধ্যেই সে মর্মে কাজকর্ম চলছে এগিয়ে যাচ্ছে একদিন আমি থাকব না আপনি থাকবেন না এই ইউনিভার্সিটিগুলো প্রতিষ্ঠিত হবে সেখানে ইনশাআল্লাহ সেদিনে তাওহিদের দাওয়াত বাণী সেখান থেকে প্রচার হবে আপনার যে একটি টাকা সহযোগিতা আছে সেই টাকা আপনার কবরে গিয়ে আপনার সহায়ক হবে বলছিলাম এলমে দিনের অপরিসীম গুরুত্ব রসুল্লাহ সাল্লামের জনৈক সাহাবি তার নাম হল কাসির ইবনি কায়েস রাজি আল্লাহ তালানহু আং কাসির ইবনি কায়েসিন রাজি আল্লাহ তালানহু কালা কুন্না জালেসান ফি মসজিদে দামেশকিন মা আবি দারদা আবু দারদার আদি আল্লাহ তালানুর কাছে দামেস্কের মসজিদে আমরা বসেছিলাম সুদূর মদিনা থেকে একজন লোক চলে আসলেন আবু দারদার আদি আল্লাহ তালানহুর কাছে মদিনা থেকে দামেশকে যেতে কমপক্ষে দুই মাসের পথ দ্রুতগামী উঁটে চড়ে দ্রুতগামী উঠে চড়ে আগন্তুক এসেছেন মদিনা থেকে তিনি বলছেন আমি মদিনাতুর রসুল সাল্লা সাল্লাম থেকে এসেছি আবু দারদার আবি আল্লাহ তালুর কাছে আমার কাছে খবর আছে আপনি নাকি একটি হাদিস বর্ণনা করেছেন আন্নাহু মনসালাকা তারিকান ইয়াল তামে সাহাল আল্লাহ বিহি তারিকান ইলাল জান্না যে ব্যক্তি এলেম শিখার জন্য রাস্তায় হাঁটে আল্লাহ রব্বুল আলমী সেই এলমে দিনের কারণে তার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেন হাদিসটি শোনার পরে বিরাট লম্বা হাদিস তারপরে বললেন রসুলাম বলেছেন তালেব এলেমদের ফজিলত হল আসমানে তার বেলেনদের ফজিলত হল আসমানের তারকার মধ্যে যেমন পূর্ণিমার চাঁদের গুরুত্ব আসমানের তারকা যেমন পূর্ণিমার চাঁদের কাছে এলমে দিন যারা শিখে তাদের গুরুত্ব হল সেই চাঁদের মতো তাদের সাথে চন্দ্রের আপনার নক্ষত্রের তুলনা ফাইনাল হিতানা ফি জৌফিল মা পানির ভিতরে তালে ইলিমের জন্য মাস দোয়া করে ফাইনাল নামলা ফি জুহরেহা পিঁপড়া তার গর্তের মধ্যে তালেবের জন্য দোয়া করে ফেরেস্তারা তাদের পাখা অবনমিত করে তালেব এলিমেদের জন্য রসুল্লাহ সালাম এলমে দিনের ফজিলত বলেছেন আল্লাহ পাক বলেন হালিয়াস্তাবিল্লাদিন আলামুন ওয়াল্লাদিন আলা আলামুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান না কশ্চিন কালেও জানা না জানা সমান হতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন আরো বলেন ওমাইস্তাবিল আমা ওয়াল বাসির ওয়াল আব্দুলমাত ওয়াল নূর ওয়াল দিল্লা ওয়াল হারুন ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা মানফিল কবুর হে কবরের বাসিন্দাদেরকে তুমি শোনাতে পারো না যাদের কাছে এলেম আছে তারা হল জীবিত মানুষ যাদের কাছে এলেম নাই তারা হল মুর্দা তারা হল মুর্দা রসুলাম আরো বলেন যেই বাড়িতে কোরআন চর্চা হয় না সেই বাড়িটা হল উজার ভিটা পরিত্যক্ত ভিটা যার অন্তরে কোরআন নেই তার অন্তরটা হল পরিত্যক্ত ভিটার নেই বন্ধুগণ এলমে দিন শিক্ষা করার কারণে মানুষের ভিতরে মানুষের এরকম ম্যান টু ম্যান ভেরি করে মানুষ থেকে মানুষ এইভাবে পার্থক্য হয় এরপরে এরপরে কুকুর থেকে কুকুরকে পার্থক্য করা হয় ওলামায় কেরাম বলছে কুকুর থেকে কুকুরকে পার্থক্য করা হয় অমা আল্লাম তুমিনাল জওয়ারিহি মিনাল মুকাল্লিমি তু হুন্না মিম্মা আল্লামাকুল্লাহ তোমরা শিকারী কুকুরকে কিছু শিখিয়ে দাও শিকারী কুকুরকে বিসমিল্লা আল্লাহ আকবর বলে ছেড়ে দেওয়া হয় শিকারী কুকুর যদি শিকার ধরে আনে বিসমিল্লা আল্লাহ আকবর বলে ছেড়ে দিলেন শিকারী কুকুর শিকার ধরে আনলো শিকার ধরে আনার পরে ওই শিকারী কুকুরের সেই শিকার জানোয়ার যদি মারা যায় যদি তাকে জবাই করার সময় না পান বিসমিল্লা আল্লাহ আকবর বলে ছেড়ে দিয়েছেন সে শিকারী কুকুর তাকে যা দেওয়া হয় তাই খায় সে আবে যাবে রাস্তাঘাটে যে কোনো জিনিস শেখায় না এই শিকারী কুকুর শিকার ধরে এনে আনতে গিয়ে মেরে ফেললে সেই শিকারী কুকুরের সেই শিকার খাওয়া হালাল কিন্তু লাওয়ারিস কুকুর রাস্তায় হেঁটে বেড়ায় রসুল সালাম বলেন সেই মুসলিমে হাদিস এসেছে তুহুরু ওয়ানায় ইনায় হাদিকুম ইদাওয়ালাকা ফিল কাল আইয়াক সিলাহুন্না সাবা মারাত উলাহুন্না বিত্তুরাব ওয়াফিরা ওয়াফিরা ওয়ায়তিন উখরাহুন্না বিত্তুরাব তোমাদের পাত্রের মধ্যে যদি কোনো কুকুর মুখ দেয় তাহলে সেই পাত্রের সমুদয় খাদ্য সব হারাম হয়ে যাবে ফেলে দিতে হয় খাদ্যের মধ্যে কুকুর মুখ দিলে রাস্তায় হেঁটে বেড়ায় কুকুর ময়লাও খায় ভালো খায় মন্দ খায় মিক্স করে খায় ওর মধ্যে কোনো ট্রেনিং নাই ওর মধ্যে কোনো তালিম নাই তালিমবিহীন লাভারিস কুকুর সে যদি কোনো পাত্রে মুখ দেয় পাত্রে খানা সম্পূর্ণ হারাম হয়ে যায় ওরা সম্পূর্ণ ঢেলে ফেলে দিতে হবে ওরা কুকুরকে খাইয়ে দিতে হবে ওরা পশু প্রাণী খাবে ওটা মানুষ খাবে না এরপরে এরপরে সেই পাত্রটাকে সাতবার মাটি দিয়ে সাতবার ধুয়ে পরিষ্কার করতে হবে উলা হন্নাবি তোরব অফির তিন ওখরা হন্নাবি তোরব প্রথমবার মাটি দিয়ে বাকি সবার পানি দিয়ে অথবা প্রথম সবার পানি দিয়ে ধুয়ে শেষের বারে মাটি দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করতে হবে বিজ্ঞান আধুনিক বিজ্ঞান হতভম্ব হয়ে গেল পৃথিবীর অন্য কোন ডিটারজেন্ট না দিয়ে মাটি দিয়ে কেন পরিষ্কার করার কথা বলা হল কুকুরকে দিয়ে পাত্র চাটিয়ে তারপরে ওর মধ্যে এক মুঠ মাটি ছেড়ে দিল জলাতঙ্ক রোগের জীবাণু মাটির প্রভাবে সব মারা পড়ে গেল আমরা দেখেছি আমাদের মা খালারা শ্যাম্পু লাগতো না এখন শ্যাম্পু কোম্পানি ওর মধ্যে মেডিসিন দেয় চুল উঠতে থাকবে তুই শ্যাম্পু বিক্রি করবি আর আমি তেল বিক্রি করব চুল উঠা বন্ধ করার তেল বিক্রি করব তেল কোম্পানি আবার জটা লাগানোর জন্য মেডিসিন দিয়ে দেয় কে আগে নারকেলের তেল আমার খালারা মারা ব্যবহার করতেন কই চুলে তো জটা লাগেনি এখন জটা লাগে কেন মেডিসিন দিয়ে চুল জটা লাগায় দেয় এবার শ্যাম্পুওয়ালার কাছে যাও শ্যাম্পু কেন শ্যাম্পুওয়ালারও বিক্রি করে মান্তুরা হাজি গোয়াম তুমেরা হাজি বগো ফার্সিতে একটা কথা আছে মান্তুরা হাজি বোয়া গোয়াম তুম ওরা হাজি বগো তুমি আমাকে হাজি সাহেব বলবে আমি তোমাকে হাজি সাহেব বলবো তোমার স্বার্থ আমি রক্ষা করো আমার স্বার্থ তুমি রক্ষা করো শ্যাম্পুওয়ালার স্বার্থ তেলওয়ালা রক্ষা করবে তেলওয়ালার স্বার্থ শ্যাম্পুওয়ালা রক্ষা তেলের মধ্যে মেডিসিন দিয়ে দাও কত রকমের কায়দা কানুন করে তেল বানাইছে তেল নিয়ে চুল জটা হয়ে যায় জটা সারা বন্ধন শ্যাম্পু লাগাও এবার শ্যাম্পু লাগাইতে গিয়ে দেখা যাচ্ছে চুল উঠা শুরু হয়েছে চুল উঠা বন্ধ করার জন্য আবার নতুন করে আর তেল কেন লোসন ফোসন দিয়ে আজকে শিশুদেরকে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত লোসনের মধ্যে কেমিক্যাল এবং মারাত্মক বিষাক্ত জিনিস তার ভিতরে দেওয়া আছে অথচ আমার পূর্বপুরুষেরা সরিষার তেল ব্যবহার করতে অরিজিনাল সরিষার তেলের কোনো বিকল্প নাই আমার আব্বাকে দেখেছি সারা জীবন সরিষার তেল ব্যবহার করতে তার চেহারা ছিল ননির পুতুলের মতো তার বুকটা ছিল মখমলের কাপড়ের মতো পঁচাশি বছর বয়সে ইন্তেকাল করলেন বুকে কোন সময় তেল ডলতে গিয়ে আমি দেখেছি একদম কচি বাচ্চা বাচ্চা মায়ের কোলে শিশুর মতো তার বুকের মধ্যে তার শরীরের মধ্যে কোন স্পট ছিল না সরিষার তেল মাখায় তারা চলেছে কোন সর্দি তাদের লাগেনি সর্দি সহজে তাদেরকে ধরেনি সরিষার তেল দিয়ে সকালবেলা ভাজি ভর্তা করে খাওয়া হয়েছে সরিষার তেল দিয়ে খাদ্য তৈরি করা হয়েছে আজকে যে সমস্ত তেলের ভিতরে ভেজাল অধিকাংশ তেলের ভিতরে হারাম জিনিসের চর্বি সহ বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে বলছিলাম সাবানের কথা সাবান নয় ওই আটাল মাটি দিয়ে পরিষ্কার করেছে মাথা ঘষে নিয়েছে পুকুর থেকে খাবলায় মাটি তুলে সেই মাটি দিয়ে মাথা পরিষ্কার করেছে বর্তমান শ্যাম্পুকে ফেল মেরে দিয়েছে মাটি এমন একটা খাঁটি জিনিস মাটি আপনি অপবিত্র হয়ে গেলে আপনাকে পবিত্র বানায় মাটি দিয়ে তায়াম্বম হয় তাই আমার ভগ্নিপতি বলছেন বাংলার মাটি খাঁটি অধিকাংশ বাঙালি সোরে মাটি অধিকাংশ বলেছি সবাইকে বলি আপনি ভালোর মধ্যে থাকলে ভালো বাংলার মাটি খাঁটি অধিকাংশ বাঙালি সোরে মাটি বাংলার মাটি এখনো খাঁটি আছে সেই মাটি দিয়ে পরিষ্কার কথা বলা হলো কাকে ওই পাত্র তুহুর ওই নাই হাতিকুম ইদাওয়ালাকা কাপিল কালবাই এক্সিলাউন্না সাবা মারাত হুন্নাবি তুরাব প্রথমবার মাটি দিয়ে মারল তারপরে ছয়বার পানি দিয়ে ধুয়ে ঘষে পরিষ্কার করো ওলামাইকার বলছেন একটি কুকুরের ট্রেনিং আছে আর একটি কুকুরের ট্রেনিং নাই ট্রেনিং প্রাপ্ত কুকুর তার মনিবের দেওয়া খাদ্য খায় নিজের ইচ্ছা মতো রাস্তাঘাটে খায় না ওই ট্রেনিং প্রাপ্ত কুকুর যদি শিকার ধরে আনে শিকার যদি জবাই করার সময় না পাওয়া যায় সে যদি মরেও যায় বিসমিল্লা আল্লাহ আকবর বলে আপনি কুত্তা ছেড়ে দিয়েছেন কুকুর শিকার ধরে এনেছে কি কুক শিকার মরে গেছে তার জন্য তারপর আপনার জন্য হালাল আর ওই কুকুর যে কুকুর আবারিস ওই পাত্রে মুখ দিলেই পাত্রে খাদ্য সম্পূর্ণ হারাম ওলামায় কেরাম বলছে কুকুরের তালিম থাকার কারণে আর তালিম না থাকার কারণে এত ডিফারেন্স হয় তাহলে মানুষের যদি তালিম থাকে আর মানুষের যদি তালিম না থাকে তাহলে তাদের কত ডিফারেন্স হতে পারে এলমে দিন এমন একটা জিনিস ছোটর কাছ থেকে বড় শিখবে বড়র কাছ থেকে ছোট শিখবে এলমে দিন শিক্ষার জন্য আল্লাহ রব্বুল আলমিন পাঠালেন জলিলুল কাদার নবী মুসা কালিমুল্লাহ আলহি সালাতামকে খিজির আলাহ সাল্লামের কাছে মুসা আলহি সালাতাম উলুল মিনার রসুল উলুল মিনার রসুল সরাসরি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলার অধিকার যিনি রেখেছিলেন তিনি মুসা কালিমুল্লাহ ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা মুসা আসলামের তিনটি বৈশিষ্ট্য এত বড় বৈশিষ্ট্য অন্য কোন নবীন নাই এক নম্বর বৈশিষ্ট্য হল তিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন সমস্ত নবীন রসুলের কাছে ওহি এসেছে জিবরিল আমিনের মাধ্যমে আর মুসার কাছে ওহি এসেছে সরাসরি ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা দুই নম্বর বৈশিষ্ট্য মেয়েরাজের রাত্রিতে নবী সাল্লামকে অ্যাডভাইস করলেন আপনার উম্মত পঞ্চাশ অক্ত পারবে না আল্লাহর কাছে কমাবার ব্যবস্থা করেন হাদিস সহি বুখারিতে বিদ্যমান জনৈক বক্তা সাহেব বললেন এ হাদিস আমি মানি না বক্তা বক্তৃতায় বলছে এ হাদিস আমি মানি না কেন বলে এটি ইহুদিদের বানানো হাদিস মুসানবীকে বড় বানাবার জন্য আর আমাদের নবীকে খাটো করবার জন্য ইহুদিদের বানানো হাদিস বক্তার বক্তৃতার ঠেলায় আমি নিজেই হিমশিম খেয়ে গেলাম কেরি আমি তো বুখারিতে হাদিস পড়েছি তো বক্তা উড়িয়ে দিল কথাটা তা আমারই পড়া ভুল নাই বাসায় আবার ফিরে এসে সহিউল বুখারি খুলে দেখি জাজ্জল্যমান সে হাদিস একদম সূর্যের আলোর মতো প্রকাশ্য পরিষ্কার দেখা যাচ্ছে বুখারিতে বুখারি হাদিসকে অস্বীকার করবার অধিকার কারণ মিথ্যা অজুহাত দিয়ে বুখারি হাদিসকে মানুষ কিভাবে অস্বীকার করে এই জন্য প্রয়োজন লেখাপড়া এলেনি মুসা আলহি সালাম মেয়েরাজের রাত্রিতে আমাদের নবীকে বললেন আপনার উম্মস পঞ্চাশ অক্ত সালাত আদায় করতে পারবে না আল্লাহর কাছে গিয়ে কমাবার ব্যবস্থা করুন হাদিস থেকে পরামর্শের গুরুত্ব অপরিসীম তা বোঝা গেল হাদিস থেকে বোঝা গেল মর্যাদায় কম ব্যক্তি ও বেশি মর্যাদাবান ব্যক্তিকে পরামর্শ দেওয়ার এখতিয়ার রাখে একজন মুসল্লি তার খতিবকে পরামর্শ দেওয়ার এখতিয়ার রাখেন একজন মুসল্লি তার ইমামকে পরামর্শ দেওয়ার ক্ষমতা রাখেন একজন ছাত্র তার শিক্ষককে পরামর্শ দেওয়ার ক্ষমতা রাখেন একজন মুরিদ তার পীরকে পরামর্শ দেওয়ার ক্ষমতা রাখেন বিরোধী দল সরকারি দলকে পরামর্শ দেওয়ার এখতিয়ার রাখেন সাধারণ প্রফেসররা প্রিন্সিপাল স্যারকে পরামর্শ দেওয়ার এখতিয়ার রাখেন স্ত্রী স্বামীকে পরামর্শ দেওয়ার এখতিয়ার রাখেন বাপ বেটাকে পরামর্শ বেটা বাপকে পরামর্শ দেওয়ার ক্ষমতা রাখেন পরামর্শের অপরিসীম গুরুত্ব শিক্ষার মর্যাদা এখানে বোঝা গেল অভিজ্ঞতার মূল্য এখান থেকে জানা গেল মুসা আলহি সালাতামের তৃতীয় বৈশিষ্ট্য হল নবী সাল্লাহ সাল্লাম বলেন হাসরের ময়দান ইসরাফিল সালামের সিঙ্গার ফুৎকারে আমি যখন কবর থেকে উঠব উঠে দেখব ভাই মুসা কালিমুল্লাহ আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছে হয় আমার আগে তার হুঁশ ফিরেছে নবী বলেন হয় আমার আগে তার হুঁশ ফিরেছে অথবা তুর পাহাড়ে আল্লাহ একবার তাকে বেহুশ করেছিলেন ওই জন্য তাকে আর দ্বিতীয়বার বেহুশ করা হয়নি মুসা আলহি সালাম এত বড় জলিলুল কাদার নবী শিখতে গেলেন কার কাছে খিজির আল্লাহ সাল্লামের কাছে অ্যাপ্লিকেশন করতেছেন মুসা আল্লাহ সাল্লাম খিজির আলাহ মিম্মা আপনাকে আল্লাহ যে সঠিক জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান থেকে আমাকে কিছু শিখিয়ে দিবেন আমি কি আপনার তালে বেলেম হতে পারি আমি কি আপনার সাথে যেতে পারি আপনি কি আমাকে সাথে নেবেন খিজির আল্লাহ সাল্লাহ বলেন কয়লা ইন্না মাইয়া তোমার রাগ বেশি তোমার ধৈর্য কম তুমি আমার সাথে চলতে পারবো না তোমার রাগ বেশি দশ রকম ঘুষি মেরে নাক ফাটাইছো মানুষের হ্যাঁ এক ঘুষি মারছে সাথে সাথে লোকটা মারা গেছে মুসা আলাহ সালামের ঘুষি কি সজা ঘুষি নাকি মুসা এত রাগি মানুষ তুমি তোমার এলেম তো আমার কাছে হবে না এলেম শিখতে হলে ধৈর্য ধরতে হয় ডাইল খেতে হয় কষ্ট করতে হয় বিস্ফল না ভক্ষণ করলে এলেম হয় না এলেম হওয়ার জন্য মাসের পর মাস দিতে হয় ইমাম বুখারি রাহেমাল্লাহ বাবলা গাছের পাতা খেয়েছেন যখন তার খাদ্য ফুরিয়ে গেছে ইমাম বুখারির উস্তাদ আহমদ হাম্বল ইয়াহিয়া বিন আবু জুরার রাজি রাহেমাহুল্লাহ জামিয়া আবু হাতেম আর রাজি সরি আবু হাতেম আর রাজি আবু হাতেম আর রাজি ইমাম আহমদ হাম্বল এহিবিন বই তিনজন ইমাম বুখারি উস্তাদ তিন উস্তাদ ইমাম বুখারি তারা লোহিত সাগর পাড়ি দিচ্ছেন নৌকায় চড়ে not a matter of joke লোহিত সাগর পাড়ি দিচ্ছেন নৌকায় চড়ে যে তার ভূখণ্ড থেকে মিশরের দিকে নৌকা ছেড়ে দিচ্ছেন লোহিত সাগরের দৈর্ঘ্য প্রায় দুইশো ছাপ্পান্ন কিলোমিটার পথ দুইশো ছাপ্পান্ন কিলোমিটার পথ লোহিত সাগর যে জায়গায় প্রশস্ত বেশি লোহিত সাগরকে সুয়েজ খালের পাশ দিয়ে সরু ম্যাপের মধ্যে আপনারা দেখতে পান ওই অংশটা আছে মাত্র তেত্রিশ কিলো লোহিত সাগরের সবচেয়ে সরু অংশ চিকন অংশ হল তেত্রিশ কিলোমিটার আর যে অংশ প্রশস্ততা বেশি সেটা দুইশো দুইশো কিলোমিটার দুইশো ছাপ্পান্ন কিলোমিটার পথ সাগর পাড়ি দিয়ে মিশরে হাদিস আনার জন্য পালের নৌকা নিয়ে যাচ্ছেন ইমাম বুখারির তিন উস্তাদ বিরাট লম্বা ঘটনা হারিয়ে গেলেন পথ কোথায় পাবেন পুকুর কিনারা পাওয়া গেল না সাথে থাকা ছাতু খাবার সব ফুরে গেল একাত্তর দিন আনুমানিক একাত্তর দিন সাগরে ভাসার পরে এক দ্বীপে গিয়ে এক বালুচরে গিয়ে তাদের নৌকা ভিড়ে গেল টেলিফোন নেই মোবাইল নেই রাডার নেই ব্যবস্থা নেই খাদ্য ভুলে গেছে সাগরের কচ্ছপগুলোকে খুলি ভেঙে ভেঙে পাথর দিয়ে তাজা কচ্ছপের তাজা গোষ্ঠগুলি ঝিনুক দিয়ে আঁচড়ায় আঁচড়ায় খেয়ে জীবিকা নির্বাহ করেছে চলতে চলতে একজন বেহুশ হয়ে গেলেন মরুভূমির মধ্যে ওকে ফেলে দিয়ে দুইজন হাঁটা ধরলেন কিছু দূর যাওয়ার পর একজন বেহুশ হয়ে গেলেন ওকে ফেলে দিয়ে আরেকজন হাঁটা শুরু করলেন কিছু দূর যাওয়ার পরে কাফেলার সন্ধান মিলল আমরা রসুল সাল্লাহ সাল্লামের দেশ থেকে এসেছি হাদিস সংগ্রহ করার জন্য মিশরে আমাদের খাদ্য ফুরিয়ে গেছে কিছু ছাতু তারা দিল ছাতু নিয়ে দ্বিতীয় জনের কাছে আইলেন দ্বিতীয় জনকে অচেতন অবস্থায় গুলিয়ে খাইয়ে দিয়ে নড়াচড়া করে উঠল দেখে তখনও জেন্দা আছে একে খাদ্য দেওয়ার পর সুস্থ হওয়ার পরে প্রথম জনের কাছে এসলেন তিনিও তখনও জিন্দা আছেন তাকে খাবার দিয়ে দিলেন ছাতু গুলিয়ে মুখে দিলেন মুখে ছাতু করার সাথে সাথেই নড়াচড়া করে উঠলেন তিন বন্ধু মিলে মিশরে গেলেন হাদিস সংগ্রহ করলেন হাদিস কি এমনি এসেছে নাকি হাদিস কি পৃথিবীর মুখে এমনি এসেছে তুমি হাদিসের অনুবাদের নামে প্রতিবাদ জানাও ঠিক তোমার মতো মুক্তি পিতাল্লিশ বছর বুখারি পড়াবার পরে দুই রেখা সালাদ বুখারি হাদিস অনুযায়ী হয় না আল্লাহ পাক বলছেন مثل الذين حملوا التوراة ثم لم يحملوها কামান সালিল হিমারি আসফারা তাদের দৃষ্টান্ত যারা বোঝা টানে গাধা সারা বছর কিন্তু খায় দেখে না সানাসুরের বস্তা নিয়ে যায় গাধা কোনদিন সানাসুর খায় নেই চিনির বস্তা নিয়ে যায় লেবুর বস্তা নিয়ে যায় লেবু চিনি দিয়ে শরবত গুলায় খায়নি চায়ের বস্তা টেনে নিয়ে যায় চা কোনদিন বানায় খায়নি গাধা গাধা ঘিয়ের টিন টানে পরাটার ময়দা টানে ময়দা দিয়ে ঘি দিয়ে পরাটা ভেজে খায়নি তেতাল্লিশ বছর বুখারি পড়িয়েছে দুই রেখা সালাত বুখারির হাদিস অনুযায়ী আদায় করেনি যে মুক্তি ওই মুক্তির দৃষ্টান্ত এই অবলা প্রাণীর মতো مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا এইভাবে কষ্ট করে এলেন শিখতে হয় قال هل اتبعك على ان تعلمني مما علمت رشدا قال انك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحد به خبرا মদিনা ইউনিভার্সিটিতে হাদিস ফ্যাকাল্টিতে ভর্তি হওয়ার জন্য গেলাম অ্যাপ্লিকেশন দিলাম হাদিস ফ্যাকাল্টিতে ভর্তি হব ইন্টারভিউ দেওয়ার জন্য হাদিস ফ্যাকাল্টির বুথে হাদিস ফ্যাকাল্টির জোনে বসে আছি সেখানে ইন্টারভিউ জোনে বসে আছি সব ফ্যাকাল্টির ইন্টারভিউ হয়ে গেল ভর্তি হয়ে চলে গেল হাদিস ফ্যাকাল্টিতে ভর্তি হয়ে আসা ছেলেরা বিরক্ত হয়ে অন্য ফ্যাকাল্টিতে নাম চেঞ্জ করে ভর্তি হয়েছিল আমি বসে রইলাম সকাল থেকে নাস্তা খেয়ে বসছি বিকাল হয়ে গেল ইন্টারভিউ শুরু হলো প্রথম প্রশ্ন আমি স্যারকে গেলাম স্যার এতক্ষণ বসায় আর কষ্ট দিলেন কেন স্যার আমাকে কি প্রশ্ন করে আমি উল্টা প্রশ্ন করেছি স্যারের নাম হুসাইন আল আবদালি মদিন ইউনিভার্সিটির প্রফেসর স্যার হুসাইন আল আবদালি মদিন ইউনিভার্সিটির প্রফেসর ভদ্রলোক তাকে প্রথম প্রশ্ন স্যার এতক্ষণ বসায় রাখলেন কেন স্যার বললেন হাদিস পড়তে হলে কষ্ট করতে হবে বেটা প্রথম ইন্টারভিউ হয়ে গেছে যারা অধৈর্য হয়ে চলে গেছে ওরা ভর্তি হওয়ার সুযোগ পায়নি যুগের পর যুগ মাসের পর মাস গ্রামকে গ্রাম এলাকাকে এলাকা দুস্তর মরুদ দুস্তর পারাবার কান্তার মরু দুস্তর পারাবার পার হয়ে তারা হাদিস সংগ্রহ করেছেন তোমাকে হাদিস ফ্যাকাল্টিতে পড়তে হলে অনেক ধৈর্যের প্রয়োজন একজন লোকের নাম কুতাইবা বিন সাইদ বিন জামিল বিন তারিফ আল সাকাফি আল বাগলামি ইউকান্না আবু রাজা তৌফিয়া মিয়াতাইন সালাসা খামসা সালাসিন একটা লোকের নামে এতটুকু কুতাইবা বিন সাইদ বিন জামিল বিন তারিফ আল সাকাফি আল বাগলানি ইউকান্না বি আবু রাজা তুফিয়া মিয়াতেন খামসা সালাসিন এতটুকু মুখস্থ করলে একজন রাবির নাম মুখস্থ হয় ভুল লেখবেন একটা ভুল লেখলে হয়ে যাবে নাম্বার দিয়ে দিবে পাতা গুনে নাম্বার দেয় না মদিনা ইউনিভার্সিটি চাইল বাসা করে বেছে বেছে নাম্বার দেয় ষাটটা মার্ক পাওয়ার পরে তারপরে তাকে পাশ করানো হয় অনুষাট পেলেও fail not a matter of joke ছয় বছর ছয় বছর পাঁচ বছর যা পড়াশোনা করেন পাশ মার্ক হল ষাট অনুষাট পেলে ফেল কোন গ্রুপ সিস্টেম নাই দয়া করে পাস করার ব্যবস্থা সেখানে নেই তারপরে এদেশের একজন ভণ্ডপীর সে আমার নাম ধরে গালি দিয়ে বলছে অমক অমকের বাচ্চা মদিনায় গিয়ে রাস্তা ঝাড়ু দিয়েছে সার্টিফিকেট তার নেই সার্টিফিকেট আমার আছে না না আছে হাসরে ময়দানে তোমার সাথে ফয়সাল হবে দুনিয়ায় নয় তোমার সাফায় অনেক জোর তুমি আমাকে যারো সন্তান বলে গালি দিয়েছ আর বলছো যে আমি মদিনায় রাস্তা ঝাড়ু দিয়েছি বন্ধুগণ বলছিলাম শাহেখ হুসাইন আল আবদালি তিনি কিছু প্রশ্ন করলেন কিছু প্রশ্নের উত্তর দিতে সক্ষম হলাম আর কিছু প্রশ্নের উত্তর ইচ্ছা করেই দিলাম না আর যেটা জানা নেই সেটা তো দেওয়াই গেল না বললেন তুমি তো কিছুই জানো না কি লেখাপড়া করবা বললাম স্যার আওয়াতাহুল জামিল আলিমিন মুথা মুতালিম ইউনিভার্সিটি কি আলেমদের জন্য খুলেছেন না শিক্ষিত শিক্ষার্থীদের জন্য জানি না দেখেই তো শিখতে এসেছি ভর্তি করেন তারপরে শিখব সব প্রশ্নের উত্তর বাংলাদেশ থেকে শিখে আসবো আপনার কাছে কি পড়তে এসেছি হুসাইন আল আবদালি স্যার রুমাল মুখে চেপে দিয়ে হাসলেন আর বললেন আমার জীবনে বহু ছাত্র ইন্টারভিউ নিয়েছি কিন্তু তোমার মতো এক বিদঘুটে ছাত্র আমি দেখিনি বন্ধুগণ বলছিলাম ইমাম বুখারির উস্তাদ তারা তিনজন তারা কচ্ছপের খুলি ভেঙে সেই জেন্দা কচ্ছপকে ঝিনুক দিয়ে আঁচড়িয়ে খেয়ে জীবিকা নির্বাহ করে আদি সংগ্রহ করছেন মুসা আলহিসাল্লামকে খিজির সাল্লাম বললেন তোমার তো এলেম কম তোমার তো ধৈর্য কম তুমি তো আমার সাথে চলতে পারবো না কেন বলে আমার এলেম আর তোমার এলেম কম বেশ আছে বলে একটু মানে দেন আমাকে সুযোগ কয়লা ইনসা আল্লাহ আমি আপনার সাথে অবশ্যই ধৈর্যের পরিচয় দেব তর্জমা হলে এটা রওনা দিলেন মুসা আলাহ সাল্লাম রওনা দিলেন খিজির আল্লাহ সাল্লাম সাগরেদ হলেন মুসা আল্লাহ সাল্লাম আর উস্তাদ হলেন খিজির আল্লাহ সাল্লাম যিনি জলিল কদর নবী তিনি হয়েছেন সাগরেদ আর এমন লোককে উস্তাদ মেনেছেন যিনি নবী কিনা সন্দেহ আছে কেউ নবী বলেছেন কেউ নবী বলেন এখতেলাফ আছে তাকে তারপরে রাস্তায় যেতে যেতে প্রথমেই নৌকায় চললেন নৌকাটাকে ছিদ্র করে দিলেন হাত্তা ইমরা এই তাজা নৌকাটাকে ছিদ্র করে নষ্ট করলেন কেন তখন মুসা সাল্লাম বলছেন তোমাকে না বলেছি আমার সাথে তোমার ধৈর্য কুলাবে না খিজিল সাল্লাম বললেন আমি তোমাকে না বলেছি আমার সাথে ধৈর্য কুলাবে না প্রশ্ন করো কেন আচ্ছা ঠিক আছে সরি আবার রওনা দিলে রওনা দেওয়ার পরে একটা বাচ্চাকে কোপ দিয়ে কেটে ফেলে আপনারা সব জানেন ঘটনা ঘটনা আমি বলতে চাচ্ছি না শেষে গিয়ে খিদির আসলাম যখন তর্জমা করছেন তখন বলছেন এই নৌকাটা নিখুঁত থাকলে জালেম বাদশাহ নিয়ে যাবে ওয়াম্মাসাফি নাতু ফাকানাতলি ওয়াকাম্মাসাফি নাতু আতলি فكانت لمساكين يعملون في البار وانا اردت ان اعيبها এই নৌকাটা ছিল সাগরের মধ্যে মিসকিনদের নৌকা ওয়াম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফারাতু আন আইবাহা আমি এটাকে খুদযুক্ত করে দিলাম ছিদ্র করে দিলাম ছিদ্র নৌকা খুদযুক্ত নৌকা মালিক এই বাছা নিবে না নিখুঁত নৌকা নিয়ে নিতে নৌকাকে সেভ করার জন্য গরিবের নৌকাটা যেন জালেম বাদশাহ নিয়ে না যায় সেই জন্য তাকে ছিদ্র করে খুদ করে দিলাম ভেঙে নষ্ট করে দিলাম এই নষ্ট নৌকা জালেম বাদশাহ নেবে না যদিও নৌকা খানিকটা নষ্ট হল কিন্তু জালেম বাদশার হাত থেকে বেঁচে গেল আল্লাহ আকবর তাহলে খিজির আলাহিসামের বিদ্যা আর মুসা আলহ ইসাল্লাহামের বিদ্যার মধ্যে পার্থক্য হয়ে গেল আমাদেরকে এক শ্রেণীর লোক বলে তোমরা মোনাজাত তুলে দিয়েছ গো কয়েকদিন পরে বলবা যে নামাজও নাই হ্যাঁ নামাজও নাই আমরা বেদাত তুলেছি কেন তোমার আমলকে হেফাজত করবার জন্য বেদাত করলে আমল বরবাদ হয়ে যায় বেদাত করেছি আমলকে হেফাজত করবার জন্য নৌকা ছিদ্র করেছি নৌকাকে হেফাজত করবার এরই নাম হলো এলম এলমে দিন শিখতে হবে আমাদেরকে বয়স হোক ছোট হোক বড় হোক প্রত্যেকের এলমে দিন শিখতে হবে শেষ একটি হাদিস বলি আজকের আলোচনা সমাপ্ত করছি রসুল্লাহ সাল্লামের জনৈক সাহাবি মৃত্যু সজ্জায় শায়িত মৃত্যু সজ্জায় শায়িত সাহাবি তিনি মুমূর্ষ অবস্থায় আছেন আর একজন সাহাবি দেখতে এলেন দেখতে আসা সাহাবি আগন্তুক সাহাবিকে বললেন মুমূর্ষ সাহাবি আগন্তুক সাহাবিকে বললেন ভাই তুমি এসেছো খুব ভালো হয়েছে তুমি আমাকে ফারায়েদের মাসলাটা শিখিয়ে যাও আগন্তুক সাহাবি হতবম্ব হয়ে মুমূর্ষ সাহাবিকে বললেন তুমি মৃত্যু সজ্জায় সাইত তুমি অসুস্থ তুমি আল্লাহর নাম বলো দোয়াদরুদ করো তুমি এখন ফারায়েদের মাসলা দিয়ে কি করবে বললেন আমি নবীর কাছে বলতে শুনেছি যে ব্যক্তি এলেন শিখতে শিখতে মারা যায় সে সাদতের মর্যাদা পেয়ে যায় আমি চাচ্ছি ফারাইজের মাসলাটা শিখতে শিখতে যেন আমার মৃত্যু হয়ে যায় দুনিয়ার সব এলিম আমার শিখা হয়েছে ফারাইজের এলিমটা শিখা হয়নি এলিম শিক্ষা গ্রহণ করব কি আমি ফারাইজ কষার জন্য না ফারাইজ কষব এই বয়স আমার নেই এই সময় আমার নাই এই সময় আমার নাই এই বয়স আমার নাই আমার আম্মা কাঁঠালের গাছ লাগাচ্ছেন চাষি মুসকি হাসি দিয়ে বলছে বুড়ো বয়সে কাঁঠাল লাগায় খেতে পারবেন বলছে দাদি লাগিয়েছিল আমরা খেয়েছি আমরা লাগাবো নাতনিরা খাবে দাদি কাঁঠাল গাছ লাগিয়েছিল আমরা খেয়েছি কাঁঠাল আমরা লাগিয়ে যাব নাতনিরা খাবে আপনি এলেম শিক্ষা করে সেই এলেমের প্রয়োগ করবেন তা নয় মৃত্যু সজ্জায় আমি ফারাইদের মাসলা শিখতে শিখতে আমার যদি মরণ হয়ে যায় তাহলে আমি শহীদের মর্যাদা পাবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন